আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের কিছু আলামত হল ইলম হ্রাস পাবে অজ্ঞতা প্রসারতা লাভ করবে মদপানের মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনা ব্যবিচার বিস্তার লাভ করবে